সুরা আল বুরুজ বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود শপথ সুদৃঢ় দুর্গবিশিষ্ট আকাশমণ্ডলের এবং সেই দিনের যাহার ওয়াদা করা হইয়াছে শপথ যে দর্শন করে তাহার এবং সেই জিনিসের যাহা পরিদৃষ্ট হয় ধ্বংস হইয়াছে গর্তওয়ালারা النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود যে গর্তে দাও দাও করিয়া জ্বলা ইন্ধনের আগুন ছিল যখন তাহারা সেই গর্তের কিনারায় উপবিষ্ট হইল আর তাহারা ইমানদার লোকদের সহিত যাহা কিছু করিতেছিল তাহা দেখিতেছিল وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد ওই ইমানদার লোকদের সহিত তাহাদের শত্রুতা ছিল কেবলমাত্র এই কারণে যে তাহারা সেই আল্লাহর প্রতি ইমান আনিয়াছিল যিনি প্রবল পরাক্রান্ত এবং নিজ সত্তায় স্বপ্রশংসিত الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد যিনি আকাশমণ্ডল ও পৃথিবীর গোটা সাম্রাজ্যের অধিকারী আর সেই আল্লাহ সবকিছু দেখিতেছেন إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق যেসব লোক ইমানদার পুরুষ ও স্ত্রীলোকদের উপর জুলুম পীড়ন চালাইয়াছে এবং অতপর তাহা হইতে তওবা করে নাই নিঃসন্দেহে তাহাদের জন্য রহিয়াছে জাহান নামের আজাব আর রহিয়াছে ভস্য হওয়ার শাস্তি যেসব লোক ইমান আনিল এবং যাহারা নেক আমল করিল নিশ্চিতভাবে তাহাদের জন্য জান্নাতের বাগিচা রহিয়াছে যাহার নিম্নদেশ হইতে ঝর্ণাধারা প্রবাহমান ইহা বিরাট সাফল্য মূলত তোমার রবের পাকড়াও বড় শক্ত তিনি প্রথমবার সৃষ্টি করেন এবং তিনি পুনরায় সৃষ্টি করিবেন আর তিনি ক্ষমাশীল প্রেমময় আরস অধিপতি মহান শ্রেষ্ঠতর এবং নিজ ইচ্ছা অনুযায়ী সব কাজ সম্পন্নকারী هل أتاك حديث الجنود فرعون وثمود তোমরা কি সৈন্যদের খবর জানিতে পারিয়াছ ফিরাউন ও সামুদের بل الذين كفروا في تكذيب কিন্তু যাহারা কুফরি করিয়াছে তাহারা তো সদা অমান্যতায় নিয়োজিত والله من অথচ আল্লাহ তাহাদিগকে আড়াল হইতে পরিবেষ্টিত করিয়া রাখিয়াছেন তাহাদের অমান্যতায় এই কোরআনের কোন ক্ষতি হওয়ার নহে বরং এই কোরআন অতীব উচ্চ মর্যাদা সম্পূর্ণ সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ